রাব্বুল আলমিন সেদেশের বাদশাহ মিশরের তৎকালীন যে ফেরাউন ছিল সে একটা স্বপ্নে দেখেছিল ইউসুফ আলহি সালাতাম জেলখানার থেকে সে স্বপ্নের ব্যাখ্যা যখন দিলেন এরপরে সেই মিশরের তৎকালীন ফেরাউন বা মিশরের বাদশাহ তিনি ইউসুফ আলহ সালাতামকে জেলখানার থেকে মুক্ত করার জন্য এবং তার দরবারে হাজির করার জন্য আদেশ করল কোরআনুল করিম বলছেন অকাল আল মালিক বাদশাহ বলল যে তাকে আমার কাছে নিয়ে এসো ফালাম্মা যা আহুর রসুল যখন বাদশার পক্ষ থেকে প্রতিনিধি ইউসুফ সালামের কাছে গেল ইলা রব্বিকা ইউসুফ সালাম বললেন যে না তুমি তোমার মালিকের কাছে ফিরে যাও তোমার বাদশার কাছে ফিরে যাও তাকে জিজ্ঞেস করো যে ওই সকল মেয়ে লোকদের খবর কি তাদের অবস্থা কি যারা তাদের হাত কেটে ফেলেছিল তার অর্থ হল যে আমি যদি এ অবস্থায় বাদশাহ দরবারে হাজির হই যদিও বাদশাহ আমার জ্ঞান বিজ্ঞানের প্রতি শ্রদ্ধা করে আমাকে সম্মান করবে কিন্তু তার মনে একটা দাগ থেকে যাবে যে এই লোকটা একটা অপরাধী একটা মেয়েলি কেছে সে জেলখানায় আবদ্ধ হয়েছিল শাস্তি ভোগ করেছে এই কালো দাগ তার মাথায় থেকে যাবে সেজন্য ইউসুফ সালাম আট নয় বছর পর্যন্ত জেলে থাকার পরেও যখন তার মুক্তির পরোয়ানা হাতে আসলো তিনি বললেন যে না আমি অবস্থায় বের হব না ফাস বাদশাকে জিজ্ঞেস করো যাচাই করতে বলো তদন্ত করতে বলো যে ওই সকল মেয়ে লোকদের খবর কি যারা হাত কেটে ফেলেছিল কারণ তাদের সামনে জোলাইখা স্বীকার করেছিল তার অপরাধ আলিম আমার রব আমার আল্লাহ এদের চক্রান্ত সম্পর্কে ভালো করেই জানেন আমি যে নির্দোষ এটা আল্লাহ ভালো করেই জানেন তোমার বাদশারও জানার প্রয়োজন সেজন্য ওদেরকে জিজ্ঞেস করতে বলো এভাবে যখন ফেরত দিলেন আর লোকটা গিয়ে বাদশাহকে এরকম বলল বাদশাহ ওই মেয়েদেরকে এক এক করে জড়ো করলো অথবা সম্মিলিতভাবে জিজ্ঞেস করল কোরআন বলছে ইউসুফান নফসিহি তোমাদের কি খবর তোমরা যখন ইউসুফ আলাই সালাতামকে ইউসুফকে যখন তোমরা ফুসলিয়েছিলে তাকে অপকর্মের জন্য উদ্বুদ্ধ করেছিলে তখন তিনি কি করেছিলেন তার সম্পর্কে তোমরা কি জানো কলনা এবারে ওই সকল মেয়েরা বলল হাসালিল্লাহি আল্লাহর প্রশংসা আমরা করছি আল্লাহ তারা সম্পূর্ণভাবে নির্দোষ আমরা ইউসুফ সম্পর্কে কোনো খারাপ কিছু জানি না কোনো কল্পনাই করা যায় না এবারে যখন আজিজে মিসরের স্ত্রী দেখল যে সত্য প্রকাশিত হয়েছে তখন তিনি নিজেও স্বীকার করলেন আজিজে হাস আজিজে মিশরের স্ত্রী যে লোকটা ইউসুফকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য উদ্বুদ্ধ করেছিল সে বলল আল আনা হাস হাস আল হাক্কু এখন সত্য প্রকাশিত হয়েছে আমি নিজেই ইউসুফকে নিজের দিকে আকৃষ্ট করার চেষ্টা করেছিলাম ফুসলাবার চেষ্টা করেছিলাম কিন্তু ইউসুফ একজন সত্যবাদী নিশ্চয়ই সে সত্যবাদী লোকদের অন্তর্ভুক্ত এবার ইউসুফ আলাহিসাল্লাম বললেন যে এই কৌশলটা কেন করা হলো আমি এই কাজটা এই জন্য করেছি যাতে করে বাদশাহ জানুক আর নিলাম আখুন হবিল গাইবে বাদশাহ এবং আজিজে মিসের নিজে জানুক যে তার অজান্তে তার অনুপস্থিতিতে আমি তার খেয়ানত করি নাই وأن الله لا يهدي كيد الخائنين এবং আল্লাহ রাব্বুল আলামিন খেয়ানত করে যারা যারা মানুষের খেয়ানত করে আমানতের খেয়ানত করে এদেরকে আল্লাহ তারা হৃদায়ত দান করেন না এটাও তারা জেনে নেক এ পর্যন্ত ইউসুফ আলাইহ সালাতামের বিষয়ে আলোচনা হল জেলখানার থেকে তিনি মুক্তির আগে নিজের নিরপরাধা এবং নিজের নিষ্পাপ হওয়া নিষ্কলুষ হওয়া এটা তিনি প্রমাণ করার চেষ্টা করলেন এবং তা প্রমাণিত হল একজন দিনের দায়ী যারা হবে যারা দিন ইসলামের জন্য কাজ করবে যারা সমাজে ভালো কাজ করবে তাদেরকে ইসুফ আলাইহ সালাতামের চরিত্র থেকে শিক্ষা গ্রহণ করতে হবে যে তাদের চরিত্রের মধ্যে কোনো প্রকারের কলুষতা কোনো প্রকারের কালো দাগ যদি থাকে তো তার পক্ষে সমাজে নেতৃত্ব দেওয়া কাজ করা সম্ভব নয় এখানে একটি বিষয় আরো আছে ইসুফ সালাম বললেন যে মিশরের ওই মেয়ে লোকদেরকে জিজ্ঞেস করতে বলো এটা বলেন নাই যে আজিজে মেসের যার ঘরে তিনি লালিত পালিত হয়েছিলেন যে মহিলা তাকে নিজের দিকে আকৃষ্ট করার চেষ্টা করেছিল তাকে জিজ্ঞেস করো এটা বলেন নাই কারণ যদিও সে মহিলা অন্যায় করেছে কিন্তু তার স্বামী আজিজে মেসরের অনুগ্রহ তার উপরে ছিল এজন্য তিনি জোলাইখাকে জিজ্ঞেস করতে না বলে বললেন ওই মেয়ে লোকদেরকে জিজ্ঞেস করতে বলো যারা হাত কেটে ফেলেছিল কারণ এই মেয়ে লোকগুলো ইসুফ আলাহিসাল্লামকে শেষ পর্যন্ত পরামর্শ দিয়েছিল জোলাইখা যা বলে তা শুনো এই জন্য তিনি ওই মেয়ে লোকদেরকে জিজ্ঞেস করতে বললেন এছাড়া মেয়ে লোকদের সামনে জোলাইখা তার দোষ স্বীকার করেছিল এবং সে বলেছিল আমি ইউসুফকে যা করতে বলবো তা না করলে তাকে জেলে ঢুকিয়ে দেওয়া হবে এবং সেই প্রেক্ষিতেই তাকে জেলে ঢুকানো হয়েছিল এই জন্য বিষয়টাকে ক্লিয়ার করার জন্য ইউসুফ আলাইহ সালাতাম বাদশার কাছে এই খবর পাঠালেন যে তাকে বলো সেই জন্য ওই মেয়ে লোকদেরকে ডেকে জিজ্ঞেস করে তাদের কি অবস্থা কি খবর ছিল ইউসুফ দোষী কি না দোষী তাহলে আট নয় বছর পরে আবার পুরো ইতিহাস পুরো অবস্থা মিশরের লোকদের সামনে চলে আসলো এতে বোঝা যায় যে লোকদের সবার জানা ছিল ইউসুফ আলাহিসাল্লাম সম্পর্কে এবং তিনি যে জেলে গিয়েছেন এটাও সকলের জানা ছিল এরপরে যখন ইউসুফ আলাইহিসালামের পবিত্রতা ঘোষণা হল এবং জেলখানায় তার কাছে খবর পৌঁছানো হল তিনি তখন এই কথা বললেন লিয়া আলামা আন্নি লাম বিল গাইবি আমি এটা এজন্য করেছি যাতে করে তারা জানে যে আমি বাদশার বা আজিজে মিশরের আমি কোনো খেয়ানত করি নাই আর আল্লাহ রাবুল আলমিন খেয়ানতকারীদের কোন চক্রান্তকে আল্লাহ তালা বিজয় হতে দেন না আল্লাহ তালা হেদায়ত দান করেন না এরপরে ইউসুফ আলহ সালাতাম যে কথা বললেন তেরো পাড়ার প্রথম আয়াতে সেটা আছে ওমা উবার রিউনাফসি আমি নিজের নফসকে নির্দোষ ভাবি না অমা উবার রিউ নফসি নিজের নফসকে নিজেকে আমি দোষ মুক্ত মনে করতে পারি না ইন্নার নফসালা আম্মার তুম বিশ্বু এ নিশ্চয়ই নফস মানুষকে খারাপ কাজের দিকে আদেশ করে এটা এজন্য বললেন যে এখানে একটু অহংকারের ভাব আসতে পারে যে হয়তো আমি এত বড় অন্যায় থেকে বেঁচে গেলাম নিজেকে পবিত্র রেখেছি ইউসুফ আলাইহ সালাতাম এখানে সেটা পরিষ্কার করে দিলেন যে না এটা আমার নিজের কোনো বরত্ব নয় নিজের কোনো যোগ্যতা নয় নিজের কোনো শক্তি নয় আল্লাহ রাব্বুল আলমিন যাকে অন্যায় থেকে হেফাজত করেন একমাত্র তিনি বেঁচে থাকতে পারেন এজন্য বলছেন আমা উবার রিও নাফসি আমি নিজের নফসকে বাড়ি বা দোষ মুক্ত মনে করতে পারি না নিশ্চয় নফস মানুষের আত্মা মানুষের প্রবৃত্তি মানুষকে সব সময় অন্যায় কাজের জন্য উদ্বুদ্ধ করে ইল্লামা রহেমা রব্বি তবে আমার রব যাকে রহম করেন আল্লাহ যাকে রহম করেন তার পক্ষেই অন্যায় থেকে বেঁচে থাকা সম্ভব ইন্না রব্বি গফুর রহিম নিশ্চয়ই আমার রব বড় দয়ালু বড় ক্ষমাসীন এখানে যে বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে তা হচ্ছে যে মানুষের নফস তিন রকমের থাকে একটা হচ্ছে নফসে আম্মারা যেটা মানুষকে সবসময়ের জন্য গুনাহের দিকে উদ্বুদ্ধ করতে থাকে আর একটা হচ্ছে নফসে মুতমাইন্না প্রশান্ত মন যে মন তাকে গুনাহের দিকে উদ্বুদ্ধ করে না বরং ন্যাক কাজের দিকে উদ্বুদ্ধ করে আর একটাকে বলা হয় নাফসেল ওয়ামা এরকম তিনটা আত্মা আছে মানুষের প্রথম অবস্থা হয় যদি সে দিনই কোনো জ্ঞান অর্জন না করে আল্লাহর ভয় তার অন্তরে না ঢুকে তাহলে সে গুনাহের দিকে উদ্বুদ্ধ হয় এবং গুনাহের দিকে আকৃষ্ট হয় এজন্য মানুষের নফসকে আবার অন্যভাবে তিন ভাগে ভাগ করা হয়েছে একটা হলো আল কলবুল মারিদ রুগ্ন আত্মা রোগাক্রান্ত মন কোরআনে বহু জায়গায় বলা আছে ফি কুলুবিহিম মারাদুন এদের অন্তরে রোগ আছে রোগ ফাজাদ আহমুল্লাহ মারাদা আল্লাহ তালা তাদের রোগকে আরো বৃদ্ধি করে দিয়েছেন তাহলে এক প্রকারের মন হচ্ছে রোগাক্রান্ত কোরআনে আজ্ঞায় বলা হয়েছে মেয়ে লোকদের সম্পর্কে মেয়ে লোকেরা যখন পুরুষদের সঙ্গে কথা বলবে যদি প্রয়োজন হয় একান্ত প্রয়োজন হয় তাহলে যেন তারা একেবারে আকর্ষণীয় কণ্ঠে কথা না বলে তাহলে হবে কি ফয়াত মাউল্লাদি কলভি কলবি যাদের অন্তরে রোগ আছে এই সকল লোকেরা তার প্রতি আকৃষ্ট হয়ে পড়তে পারে তাহলে এক প্রকারের মানুষের অন্তর হচ্ছে রোগাক্রান্ত এরা কোরআনের এবং আল্লাহ আল্লাহ রসুলের সবসময় ভুল ধরার চেষ্টা করে এবং অন্যায়ের দিকে ঝুঁকে পড়ে বেশি আর এক প্রকারের কলব হচ্ছে কলবে সালিম সুস্থ মন এই প্রকারের কলব যাদের তাদের প্রশংসা করা হয়েছে যাদের মনের মধ্যে কোন রকম রোগ নাই বিভিন্ন রকম রোগ থাকতে পারে রোগের মধ্যে এক নাম্বার রোগ হচ্ছে শিরিক রোগাক্রান্ত কলব যেটা এক নাম্বার রোগ শিরিক শিরিকের চেয়ে বড় কোনো রোগ নাই দুই নম্বরে হল বেদাত তিন নম্বরে নেফাক চার নম্বরে জুলুম এরপরে আছে অন্যগুলো হাসাদ কিবির অহংকার পরশ্রী কাতরতা এরকমভাবে গিবাদ করা চগলখুরি করা এসবগুলো হচ্ছে রোগ কিন্তু সবচেয়ে বড় রোগ হচ্ছে সিরিক এরকম ভাবে অনেকগুলো রোগাক্রান্ত অন্তর থাকে যাদের অন্তরে রোগ আছে এরা সব সময় কেবল রোগ ছড়ায় যাদের মধ্যে শিরিক আছে এরা রোগ ছড়াবে যাদের মধ্যে বেদাত আছে এরা বেদাত ছড়াবে বরং আমি এটা আগেও আলোচনা করেছি যে শয়তান জেনা বেবিচার চুরি ডাকাতি করলে যে পরিমাণ খুশি হয় তার চেয়ে বেশি খুশি হয় কোনো ব্যক্তি বেদাত করলে কারণ কোন ব্যক্তি যখন চুরি করে সেটাকে অন্যায় মনে করে গুণা মনে করেই করেই করে ডাকাতি যে করে সেটাকে গুণা মনে করে তারপরেই করে এরকম ভাবে যে ব্যক্তি ঘুষ খায় সেটাকে অন্যায় মনে করে ঘুষ খাওয়াটাকে গুণা মনে করে কাজের জীবনের এক পর্যায়ে যখন সে ভুল বুঝবে দুর্বল হয়ে যাবে মরণের ভয় ঢুকবে তখন সে হয়তো তবা করে আবার আল্লাহর দিকে রুজু করবে আর তখন শয়তানের সমস্ত মেহনাত বরবাদ হয়ে যাবে আল্লাহ ক্ষমা করে দিলে অপরদিকে বেদাত যে ব্যক্তি করে সে ব্যক্তি বেদাত কাজ করে এবাদত মনে করে মনে করে যে এটা একটা এবাদত করছি যারা তাবিজ দেয় একজনকে সেদিন শুনলাম বলে যে তাবিজের মাধ্যমে যে কামাই করে সবচেয়ে হালাল কামাই কারণ হাতের কামাই হাতের কামাই কি এইটা আল্লাহর নবী কখনো তাবিজ দেখেন নাই নবী কখনো তাবিজ দেখেন নাই নবী লেখতেই জানতেন না এরপরে সাহাবাহিক রামকেও তাবিজ দেখেন নাই আবদুল্লাহ বিন মাসৌদের থেকে একটা হাদিস আছে উনি ওনার নাবালেক বাচ্চাদের শিশুদেরকে যারা কোরআন পড়তে জানে না ওদের সুরায় নাচ আর ফালাকটা লিখে তারপরে গলায় ঝুলাইতেন এইটা একটা হাদিস পাওয়া যায় এছাড়া অন্য কোন হাদিসে এই তাবিজ লেখা তো দূরের কথা তাবিজ কি শেরিক বলা হয়েছে আমার সামনে কিতাব খোলা আছে এই কিতাবেও আছে মানে আল্লাহ কা তামিমাতান ফাকাদ আশরাকা যে ব্যক্তি তাবিজ ঝুলায় সে আল্লাহর সঙ্গে শিরিক করলো যে তাবিজ ঝুলায় সে কি করলো আল্লাহর সঙ্গে শিরিক করলো কইবেন যে হুজুর এইবার তোমার আর একটা হাত দিলেন তাবিজ তো আমাদের হুজুরা সবাই লেখে পরিষ্কার মেশকাত হাদিস আছে এই কিতাব সব জায়গায় পড়ানো হয় এই জন্য কিতাবটা সামনে রাখা হয় এই কিতাবে পরিষ্কার লেখা আছে মানে আল্লাহ তামিমাতান ফাকাদ আশরাকা বিল্লে বাবুর রোকা এখানে পরিষ্কার বলা আছে যে ব্যক্তি তাবিজ ঝুলায় সে আল্লাহর সঙ্গে শিরিক করল চিকিৎসা করা যায় কারণ চিকিৎসার মধ্যে কোনো কোরআন বা এরকম আকিদের বিষয়ে জড়িত না তাবিজের সঙ্গে আকিদের বিষয় জড়িত এই জন্য আল্লাহ রসুল সাল্লাম বলেছেন মাল আল্লাহ তামিমাতান যে ব্যক্তি গলায় তাবিজ ঝুলায় সে আল্লাহর সঙ্গে শিরিক করল আর এক হাদিস অমান আল্লাকা তামিমাতান ফকাত উপকিলাই ইরেইহি যে ব্যক্তি তাবিজ ঝুলায় তাকে তাবিজের উপর নির্ভরশীল করে দেওয়া হয় দেখবেন যারা এই তাবিজ কবজ লাগায় কত দরবারের তাবিজ লাগে আল্লাহ জানে এরপরেও তার রোগ ভালো হয় না কারণ আল্লাহরও খেলা আছে একটা হাদিস এটা বলা আছে আর আইন্দা আব্দি বি বান্দা আমার সম্পর্কে যেরকম ধারণা করে আমি তার সঙ্গে সে আচরণটাই করি যে মনে করে তাবিজ ছাড়া সে ভালো হবে না গলায় তাবিজ এখানে বড় বড় মাদুরি লাগায় কবচ লাগায় আরো কত কাহিনী আবার কেউ আছে জিনের মাধ্যমে চিকিৎসা করে জিনের মাধ্যমে চিকিৎসা করে জিন হুজুর এই যে ভণ্ডামিগুলো আমাদের সমাজে আছে মানুষের এগুলো বিশ্বাসও করে টাকা দেয় পয়সা দেয় একটু চিন্তা করে না যে আল্লাহর নবীর কোন সাহাবি বা আল্লাহর নবী নিজে দিনের মাধ্যমে তদবির করেছেন কিনা আল্লাহর নবীর যখন প্রয়োজন সিঙ্গে লাগাইলেন হাদিসে আসলাম সিঙ্গে লাগাবার কথা আল্লাহ নবী সিঙ্গে লাগাইছেন হাদিসে আছে আল্লাহ নবী চিকিৎসা করেছেন হাদিসে আছে তো আল্লাহর নবী তো কোনো জিন খবর দেন নাই যে জিন আসো আমার এই খবর অসুবিধা আছে আল্লাহর নবীর তো কোনো তাবিজ ঝুলান নাই এরকম ভাবে তাবিজ কবচ এটা একটা ব্যবসা আমি বলতেছিলাম এই কাজটা যারা করে তারা গুণা মনে করে করে সব মনে করে করে ওই যে বেচারা তাবিজ দেয় সে বলল কি কয় যে দাউদ আলাহিসাল্লাম হাতের কামাই করে খাইতে এটা হাতের কামাই হাত দিয়ে তাবিজ দেখে তাহলে আমি বলি চুরিও তো হাত দিয়েই করে অসুবিধা কি চুরিও হাতের কামাই দুনিয়ায় কোন কামাই ঘুষ দিয়ে নেয় সেও তো হাত দিয়ে নেয় টেবিলের নিচ দিয়ে নেয় উপর দিয়ে নেয় কেউ যেন না দেখে হাতের কামাই সব তাছাড়া যে ঘুষ খায় সেও তো কিছু কাজ করতে হয় হাত দিয়ে তাকে কলম দিয়ে লেখতে হয় কিছু তো সেও তো ওরকম লিখেই তারপরে খায় কিভাবে শয়তান সাজিয়ে দিল জাইয়েন শৈতান ও আমাল কোরআন বলছে শয়তান এদের এই পাপের কাজগুলোকে সজ্জিত করে দিয়ে সুন্দর সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করে দিয়েছে মানুষের জীবনে অসুখ বিসুখ সবারই হয় নবীদের অসুখ হয় নাই তো অসুখ বিসুখ হবে অসুখ হলেই কি তোমার তাবিজদের কাছে দইতে হবে তোমার ফকিরের কাছে দিতে হবে এখন এখানেও একই কথা আমরা যখন এই কথাগুলো বলি তখন বলে হজুর তাবিজের বই তো অমুক বড় বুজুর্গ লিখেছেন অমুক বড় আলেম লিখেছেন আমরা এটা সবসময় বলে থাকি অমক বড় হজুররা এই কাজ করেন এইটা কোনো দলিল না এটা ছিল জাহিলি যুগের দলিল কুফারদের দলিল আল্লাহর নবীরা যুগে যুগে যখনই সত্যের দিকে মানুষকে আহ্বান করেছেন তখন লোকেরা বলতো যে আমাদের বাপ দাদারা তাহলে ভুল করে গেছে দেশের এত বড় বড় আলেমরা কি ভুল করছে এত বড় বিজ্ঞ বিজ্ঞ আলেমরা ভুল করেছেন এত হাজার হাজার আলেমরা ভুল করেছেন যার কারণে আল্লাহ রাব্বুর আলমিন কোরআনুল করিমে সুরা নাজেল করে দিলেন সুরা নিসার উনষাট নম্বর আয়াত যদি তোমরা কোন বিষয়ে বিবাদ লিপ্ত হও বিতর্ক দেখা দেয় এক আলেম বললেন তাবিজ জায়েজ নাই আর আর বাকি সব বলল জায়েজ ঝগড়া দেখা দিল কোথায় যাবে আল্লাহ তালা বলছেন তখন দেখবা যে বড় হুজুর কি লিখেছে তাই দেখো বড় পীর সাহেব কি বলেছেন তাই দেখো আল্লাহ কোরআনে পরিষ্কার জানিয়ে দিয়েছেন যদি তোমরা কোন বিষয়ে বিবাদে লিপ্ত হও বিতর্কে লিপ্ত হও ফারুদ্দু রসুল তাহলে ওটা আল্লাহ এবং তার রাসুলের কাছে ফিরিয়ে দাও আল্লাহর কাছে ফিরিয়ে দাও তার মানে হচ্ছে কোরআনের সঙ্গে মিলাও কোরআনে যদি যে পাওয়া যায় যেটা পাওয়া যায় সেটা মানো যার কথা কোরআনের সঙ্গে মিলবে ওইটা মানো ভাইলার রসুল আল্লাহর কাছে ফেরত দাও তার মানে হচ্ছে হাদিসের সঙ্গে মিলাও সোহেই হাদিসে কি বলা আছে ওগুলো দেখো আল্লাহ তালা বললেন কোরআন এবং হাদিসের সঙ্গে মিলাবার জন্য আমার জাতি মিলায় বড় পিসাব কি বলল বড় হুজুর কি বলল আল্লাহর হুকুমকে অমান্য করেছে কিনা শুধু আল্লাহ তালা একাই বলেন নাই আল্লাহর রাসুল বলেছেন বারবার বলেছেন বিদায় হজের ভাষণে মক আরাফাতের ময়দানে বলেছেন মোজদালা ভাইকে বসেছেন আবার মক্কাতে বলেছেন তারা তুফিকুম আমরাইন আমি তোমাদের মাঝে দুটো জিনিসকে রেখে যাচ্ছি লাং তাদিল্লুমা সত্তুম বিহিমা তোমরা পথভ্রষ্ট হবে না তোমরা গোমরা হবে না পদস্খলিত হবে না আল্লাহর দিনের থেকে তোমরা গোমরা হবে না যদি ওই দুটো জিনিসকে আঁকড়ে ধরো মজবুত করে ধরো শক্ত করে ধরো সেই দুটো জিনিস কি বড় বিশ্ব আবার কি বড় আলেম সে দুটো হচ্ছে বড় বড় বিজ্ঞ লোকেরা কি বলে এটা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম পরিষ্কার বলে দিলেন সেই দুটো জিনিস হচ্ছে কিতাব আল্লাহি সুন্নাত রাসূলহি একটা হচ্ছে আল্লাহর কিতাব কোরআন একটা কি রাসুলের সহি হাদি সহি সুন্না আল্লাহ রাসুলও পরিষ্কার করে দিলেন আল্লাহ বললেন এর পরেও যারা বলে যে এত বড় হুজুর কম বুঝেছেন কিনা কোরআন হাদিসের কাছে যায় না তাহলে তারা আল্লাহরও হুকুম অমান্য করলো আল্লাহর রাসুলের হুকুম অমান্য করলো এটাই একটা গোমরাহী মূল সূত্র আমরা যখন বলি যে এই পীর মুরিদির প্রথা এটা সিরিকি প্রথা ইসলামের খেলাফত ব্যবস্থাকে ছিনতাই করে তারপর ঢুকিয়েছে ব্যক্তিগত পর্যায়ে এরপরে শয়তান এই তরিকার সবক দেয় জিকির দেয় আমরা নামাজ পড়ি কার তরিকায় নামাজ পড়ি কার তরিকায় এটা ভিন্ন কথা ফেকার বিষয় বিভিন্ন রকম বিভিন্ন রকম মশলা আছে হাদিস আছে দুর্বল হোক হোক কার মাঝাবে এক একটা আছে এক একজন এক এক রকম পড়ে কিন্তু সবাই দাবি তরিকে পড়ে কারণ আল্লাহ রসুল সাল্লাম বলেছেন সল্লু কামার তুমুনি উসল্লি তোমরা সালাত আদায় করো যেভাবে তোমরা আমাকে সালাত আদায় করতে দেখতে পাচ্ছ এমনি মাধাবি পার্থক্য আছে সেটা ভিন্ন বিষয় এটা পড়তে গিয়ে আমরা মনে করে আমি আল্লাহ রসুলের তরিকে নামাজ পড়ি কাজে এটা ভিন্ন বিষয় কিন্তু আমরা সালাত আদায় করি কার তরিকায় রাসুলের তরিকায় হজ করি কার তরিকায় রাসুল সাল্লাহ সাল্লাম পরিষ্কার বলেছেন খুজু আন্নি মানা শেখাকুম খুজু আন্নি মানা শেখাকুম আমার থেকে তোমরা হজের মানাসিক গুলো শিখো হজের কাজগুলো শিখো আল্লাহ রসুল শিক্ষা দেন হজ করি কার তরিকায় আর জিকির করি কার তরিকায় জিকির করার সময় আল্লাহ চিস্তিয়া সাবেরিয়া দক্ষাবন্দিয়া মুজাদ্দিদিয়া কে ভাই আপনার না बयात क्या मैंने सब बुरी बातों से और सब बुरी कामों से और और बयात क्या मैं ऊपर चिश्तिया तरिया नक्शाबंदिया मुजद्दिदिया के এইসব বুড়ায় না মন্তর পড়ায় আল্লাহর রসুল সাল্লাম পরিষ্কার করে দিয়েছেন আল্লাহর রাস্তা একটা রাস্তা কয়টা আমি গত রাতে তাফসিরও বলেছি আল্লাহর রাস্তা একটা প্রতি বৃহস্পতিবার এসার পরে তাফসির হয় আপনারা আসবেন ইনশাআল্লাহ প্রতি বৃহস্পতিবার এসার পরে গত রাত্র তাফসির ছিল এখানে এগুলো ক্লিয়ার করা হয়েছে হাদিস খুলে খুলে দেখানো হয়েছে যে আল্লাহ রাসুল সাল্লাহাম একটা দাগ দিলেন সেই দাগ এখানে এই হাদিসটা এখানেও আছে দাগ দিলেন বলে এটা আল্লাহর রাস্তা এরপরে ডানে বামে কতগুলো দাগ দিলেন এরপরে বললেন যে হা দিহি সুবুলুন সুবুল শায়াতিন এইগুলো হচ্ছে শয়তানের রাস্তা আলা কুল্লে সাবিল মিনহা শয়তান মেশকাত তিরিশ নম্বর পৃষ্ঠা আব্দুল্লাহ বিন মাসুদ থেকে বর্ণিত কালা খত্তালানা রাসুল্লাহি সাল্লাম আলাইহি আল্লাহর রাসুল সাল্লাহ আলিয়াল্লাম একটা সোজা দাগ দিলেন দিয়ে বললেন হা দা সাবিরুল্লাহ এই সোজা রাস্তাটা হচ্ছে আল্লাহর রাস্তা সুম্মা খত্তা খুতু আন ইয়ামিনিহি ওয়ান শেমালিহি এরপরে ইয়ামিন মানে ডান দিক শিমাল মালি বাম দিক ডান দিকে আর বাম দিকে কিছু দাগ দিলেন এরপরে বললেন হা দিহি সুবুলুন এই যে অনেকগুলো রাস্তা দেখতে পাচ্ছ এগুলো শয়তানের রাস্তা আলা কুল্লে সাবিল মিনহা শৈতান এই রাস্তাগুলোর প্রত্যেকটা রাস্তার মুখে এক একটা শয়তান বসে আছে কে বসে আছে শয়তান বসে আছে যখনই কোনো ব্যক্তি ওই সোজা রাস্তায় চলতে যায় সেরাতে মুস্তাকিমে চলতে চায় তখন শয়তান কয় না তুমি এই তরিকায় ঢুকো এই তরিকায় ঢুকো এবার লিখে দিয়েছে বাবারা কিতাবে আছে একশো ছাব্বিশ তরিকা কয় তরিকা একশো ছাব্বিশ তরিকা কোন কিতাবে আছে কোরআন শরীফে আছে বোখারিতে আছে মুসলিমে আছে না তিরমিজিন আসাইতে আছে শয়তানের ডায়েরিতেও নাই আমি আগে বলতাম যে শয়তানের ডায়েরি শয়তানও জানে যে আল্লাহ রাস্তা কয়টা এদের শয়তানের ডায়েরিতেও এত একশো তিরিশটা রাস্তা নাই যেগুলো পীরসাবদের তরিকে আছে পীরসাবদের ডায়েরিতে একশো ছাব্বিশ তরিকা আছে আল্লাহর নবীর ডায়েরিতে তরিকা কয়টা আছে পরিষ্কার হাদিস আছে তরিকা একটা আর কোন তরিকা নাই সেই তরিকা নাম তরিকা তো রসুলিল্লাহ কার তরিকা রাসুলের তরিকা হাসানা তোমাদের জন্য রাসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ আল্লাহ বলছেন উত্তম আদর্শ উত্তম মডেল উত্তম তরিকা রাসুলের তরিকা আর পীর সাহ বলো চিস্তিয়া সাবরিয়া নকশাবন্দিয়া একশো ছাব্বিশ তরিকা কারটা মানবেন এগুলো অনেক হাদিস আছে আমি একটা দুটি দেখাই লাভ নেই এখানে এটা গতকালকে যে লেকচারটা দিয়েছি এটা ইন্টারনেটে আসলে আপনার ওখান থেকে দেখে নেবেন ইন্টারনেট পর দেখবেন আপনারা ইন্টারনেট ঠিকানা দেওয়া আছে এখানে আছে বাইরে আছে এগুলো ঢুকবেন ওই লেকচারগুলো সব ওখানে দেওয়া আছে ইনশাল্লাহ আপনারা ওগুলো শুনবেন পড়বেন মানুষকে জানাবেন কারণ দেখেছি আলহামদুলিল্লাহ পুরো দুনিয়াতে এই ইন্টারনেটের মাধ্যমে আমাদের যুবক ভাইয়েরা এগুলো পড়ে শুনে এবং এরপরে অনেকেই ফোন করে বলে আল্লাহর অশেষ অনুগ্রহ যে আমরা কোরআন এবং হাদিসের অনেক সত্য কথা শুনতে পাই এই জন্য আপনারা এটাকে উদ্বুদ্ধ করবেন আরো মানুষকে জানাবেন ঠিকানা দিবেন আমি বলতেছিলাম যে বিষয়টা ইউসুফ আলাইহ সালাম এখানে ক্লিয়ার করে দিলেন ইন্না মানুষের নফস সবসময় খারাপ কাজের দিকে উৎসাহিত করে উদ্বুদ্ধ করে আদেশ করে এগুলো নফস তাবিজ কাজে হালাল কামাই করি আল্লাহর নবী এখন তো কোরআন শরীফের গায়েও তাবিজ ঢুকিয়ে দিছে নকশা ওই যে এক ধরনের বিসমিল্লার পরিবর্তন এক সাতশো ছিয়াশি বিসমিল্লার বদলে কি লেখে তো সাতশো আছে নামাজ দ্বারাই সুরা ফাতেহার নকশা বের করে বলো এক হাজার একশো একুশ তিন হাজার পাঁচশো দশ আল্লাহ আকবার সুরা ফাতে হয়ে গেছে এই যে কতগুলো গাঁজাখুরি নকশা লিখে দিল কোরআনের গায়ে এইগুলো অনেকে পাবলিক সাধারণ মানুষ বুঝে না যা দেখে হুদুর কোরআন শরীফও তো তাবিজ লেখা আছে আরে ভাই এইটা কোরআন শরীফে না এটা চক বাজার এন্দা দিয়ে লাইব্রেরি নকশা করে কোরআনকে অপমান করেছে কোরআন খালি থাকবে কোরআনে শুধু কোরআনই থাকবে আল্লাহর কালামই থাকবে সেইখানে কোরআনের নকশা ঢুকাইয়া তাবিজ এটা সুরা এসিনের নকশা এটা সুরা রহমানের নকশা এটা সুরা ফাতেহার নকশা এই সব নকশা আল্লাহর রসুল করেন নাই কে করেছে শয়তান কে করেছে এজন্য পরিষ্কার কেউ যদি প্রমাণ করতে পারে আল্লাহ নবী তাবিজ লিখেছেন আমি আপনাদের জানিয়ে দিলাম আমি তার গোলামি করতে রাজি আছি ইনশাল্লাহ তবে সহি প্রমাণ করতে হবে আল্লাহ রাসুল সাল্লাম লেখতেই জানতেন না কোরআনে পরিষ্কার বলা আছে ইজ আল্লাহর তাবাল মুফতিলুন আর এই তাবিজ এখন কি করে হালাল কাবাই সবচেয়ে হালাল কাবাই আবার এর হাদিয়া ধরছে হাদিয়া পাঁচশো এক টাকা এক হাজার এক টাকা আর যদি বড় পার্টি পায় কেসটা বড় হয় তাহলে এক লাখ এক টাকা আবার কেউ আছে একটা হজের টিকিট দিবেন একটা উমরার টিকিট দিবেন এই সমস্ত কাহিনী শয়তান জাইয়েন আলহমুল শৈতান ও আমা আলহম এই জন্য মনে রাখবেন আমি বলছিলাম নফস তিন রকম কয়রকম একটা হচ্ছে কালবুল মারিদ রুগ্ন আর একটা হচ্ছে কালবে সালিম কোরআন বলছে ইল্লামান আতাল্লাহ বিকলবিন সালিম কামতের দিন সম্পর্কে বলা হচ্ছে যে সেদিন কোন সন্তান আর সম্পদ কারো কোনো উপকার করতে পারবে না সালিম তবে আল্লাহর কাছে যে ব্যক্তি কালবে সালিম নিয়ে আসবে যেই মনের মধ্যে কোন শিরিক নাই তাবিজের শিরিক নাই কবচের শিরিক নাই পীরের শিরিক নাই মাদারের শিরিক নাই এবং এরকম ভাবে শাসক গোষ্ঠীর কোন শিরিক নাই এই সবগুলো বর্জন করে ইল্লামানাতাল্লাহ হবে কলবিন সালিম কলবে সালিম যারা নিয়ে আসবে আল্লাহকে তারাই একমাত্র মুক্তি পাবে কলবে সালিম এই জন্য কলবটাকে সালিম করতে হবে কালবে সালিম সুস্থ সব রোগ থেকে মুক্ত এই জন্য যাদের গলায় তাবিজ আপনার গলা তা বিসমিল্লা বলে তাবিজটা ছিঁড়ে একেবারে নদীতে ফেলে দেন দেখেন কোন শয়তান কাছে আসে কিনা বরং আমি তো বলি শয়তান যতক্ষণ পর্যন্ত তোমার কাছে তাবিজ থাকবে অতক্ষণ তোমার কাছে শয়তান আসবে কারণ শয়তান চাই তো মানুষকে তাবিজ কবতার সিরিকে লিপ্ত করে দেওয়ার জন্য এখন বলবেন যদি বড় হুজুরা লেখে বড় হুজুর আমি সবসময় বলি দুনিয়ার সমস্ত মানুষ একাত্র হয়ে যদি তাবিজ দেখে তাতেও জায়েজ হবে না যদি কে না বলে থাকেন আল্লাহ রসুল বলে না থাকেন আল্লাহ রসুল করে না থাকেন সাহাবাই রাম করে না থাকেন কাজে এটা মনে রাখতে হবে সমস্ত শিরিক বেদাত দিয়ে এই তাবিজ দেখে বিভিন্ন মসজিদ ইমামদের কাছে হাদিস কোরআন পাইবেন না পাইবেন কি একটা তাবিজের বই আর পাইবেন কিছু লাল কালি আর অনেকে আছে লাল কালি কিনতে পয়সা খরচ হবে দরকার নাই সে আবার কৌশল ভিন্ন করে কয় যে এটা তাবিজ দেখতে হলে কালো মুরগি বা লাল মুরগির তাজা রক্ত লাগবে গরম রক্ত এটা কি জন্য বলে কারণ বেটা কালি কিনতে কষ্ট হয় তো সেজন্য এই বেটা শিখাইল যে কালো মুরগি লাগবে বা লাল মুরগি লাগবে তার মানে কেউ যেন ফার্মের মুরগিরা নিয়ে আসে দ্বিতীয় নাম্বার হল গরম রক্ত লাগবে এটা এজন্য যাতে করে বাড়িতে বসে সবাইকে রক্তটা বোতল করে না নিয়ে আসে আর হুজুরের বাড়ি পর্যন্ত মুরগি যদি এসে যায় তারপরে কেউ এরকম কি আছে যে মুরগিটা নিয়ে যায় বাড়িতে বলে হুজুর মুরগিটা আপনি খেয়ে নেন হুজুর মুরগি পাইল ফ্রি বাজার করার কষ্ট লাগলো না ফার্মের মুরগি আসলো না এরপরে আবার দেখা দিয়ে তো আছি পাঁচশো এক টাকা তার মানে চাউল কেনার পয়সাটা আদায় করে নিল এই সমস্ত শয়তানি আর ভণ্ডামি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কখনো করেন নাই কোনো কালাম করেন নাই কোরআন এই তাবিজ লেখার জন্য আসে নাই কোরআন এসেছিল মানুষের ব্যক্তি জীবন পারিবারিক রাষ্ট্র জীবন সব জায়গায় কোরআনকে বিজয়ী করা হবে কোরআন দিয়ে দেশ চলবে এই জন্য কোরআন আগমন করেছিল এখন কোরআনকে নিয়ে গেছে কোথায় এখন কোরআন মনে হয় যেন নাজিলি হয়েছিল তাবিজ লেখার জন্য আর মানুষ মরলে খতম পড়ার জন্য এছাড়া আর কিছু আছে আল্লাহ কোরআন পড়েন না কোরআন পরিষ্কার বদলি তখরে নূর কোরআনকে নাজিল করা হয়েছিল যাতে মানুষকে আপনি অন্ধকার থেকে আলোর পথে বের করে নিয়ে আসবেন আর এক জায়গায় সৈয়দ বলা হয়েছে আল্লাহ তালা রসুলকে পাঠিয়েছেন দিন হক দিয়ে কি জন্য যাতে করে এই দিন হককে অন্যান্য সমস্ত দিনের উপরে বিজয় করা যায় যেন জয় জয়যুক্ত করা যায় সেটার খবর নেই খবর আছে কিসের তাবিজ দেখো তাবিজের হাদিয়া কত পাঁচশো এক টাকা গরিব হইলে পাঁচশো এক টাকা ধনী হইলে একটু তাহলে এক হাজার এক টাকা হয় এরপরে যদি বেশি ধনী হয় তাহলে কত হয় তাহলে এক লাখ এক টাকা নইলে হজের টিকিট আর নইলে ওমরার টিকিট এই সবের মধ্যে চলে যায় মনে রাখতে হবে এগুলো ভণ্ডামি এবং শয়তানি তাবিজ কবল যদি কারো গলায় থাকে আজকে মসি বের হয়ে একেবারে ছিঁড়ে ফেলে দেন দেখবেন ইনশাল্লাহ শয়তান ধারে কাছে আসবে না হাদিসে আমল বলা আছে সকালে একবার আয়াতুল কুসি পড়েন সারাদিন শয়তান কাছে আসবে না বিকেলে আর একবার আয়াতুল কুসি পড়েন মাগরীব পরে বা সন্ধ্যার পরে শয়তান সারা রাত্রে ধারে কাছে আসবে না এই অজিফা দেওয়া কার আল্লাহ রসুলের দা অজিফা আর তাবিজ অজিফা দেওয়া কার পীর সাহের অজিফা আমি বলতেছিলাম আর একটা কলব আছে আল কলবুল মাখতুম মোহরকৃত সিলগলাকৃত অন্তর যাদের অন্তর শিলগলা এবং মোহর লেগে গেছে এদেরকে আপনি যতই বুঝান এই মসজিদ থেকে বের হয়ে বলবে হুজুরে যাবো ঠিক না কোন দলিল নাই একটাই দলিল পেশ করবে তাহলে কি এত বড় বড় হুজুররা ভুল করে তাহলে দেশের সব ইমামরা কি ভুল করে তাহলে দেশের আগের আলেমরা কি ভুল করে গেছে অমুক হুজুরে তাবিজের বই লিখেছে সে কি ভুল করে গেছে শয়তান এই যুক্তিগুলো দাঁড় করাবে তার কাছে এছাড়া আর কোনো দলিল আর কোনো কি নাই আল্লাহ তারা বলেছেন কি বড় হুজুরকে দলিল পেশ করতে না কোরআনকে দলিল পেশ করতে কোরআন এবং সুন্নাকে দলিল পেশ করতে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন বড় হুজুরকে দিয়ে দলিল পেশ করতে না কোরআন দিয়ে দলিল পেশ করতে এখন কোরআন সুন্না বাংলা আছে ইংলিশ আছে কেউ যে বলবে যদি আমরা তো জানি না আলেমদের থেকেই তো আমরা এগুলো জানি এই ওজোর পেশ করার সুযোগ নেই যদি কোরআনের বাংলা না থাকতো যদি কোরআন হাদিসের ইংরেজি না থাকতো অনুবাদ না থাকতো তাহলে আপনি বলতে পারতেন কিন্তু আল্লাহ তারা সেই কোরআনকে সহজ করে দিয়েছেন এই ওজোরও আর চলবে না এই জন্য আমাদের বিরুদ্ধে খেপে লাভ নাই আপনি বরং নিজে বালিশের তলে মাথা দিয়ে তারা চিন্তা করেন যে আমি কি কোন পথে আছি যদি ভুল পথে থাকেন তবা করেন ভুল পথে থাকে তবা করেন পরীক্ষার হলে কেউ ভুল ধরাই দিলে তাকে মানুষ চা খাওয়ায় তাকে কি করে ভালোবাসে হাতিয়ে দেয় তবা দেয় দুনিয়া পরীক্ষার ময়দান আপনাকে কোরআন এবং হাদিসের কথা দিয়ে বলা হলো এরপরে দেখবেন যে কিছু লোকে যে চাউল দিয়ে মানুষ ভাত পাকায় পানির ভিতরে যে গরম করতে থাকে আস্তে আস্তে চাউলটা নরম হয়ে ভাত হয়ে যায় ওই চাউলের সঙ্গে যদি কোনো পাথর থাকে পাথর কি ভাত হয় পাথর কি হয় পাথর পাথরই থেকে যায় এই পাথর মার্কা কলব যারা এদেরকে বলে আল কলবুল মাখতুম এদেরকে কোরআনে এবং হাদিস দেবেন যতই বুঝান কোনো কাজে আসবে না এই কলবে মাখতুম ইউসুফ আলাই সালাম এখানে সুন্দর পরিষ্কার করে দিলেন যে আমি একদিকে যেমন আল্লাহ তালা আমাকে এবাদ করেছিলেন আমার নিজের কোনো বরত্ব নয় নিজের কোনো গৌরবের বিষয় নাই এ নিশ্চয় নফস মানুষকে অন্যায় কাজের দিকে খারাপ কাজের জন্য উদ্বুদ্ধ করে উৎসাহিত করে ইল্লা মা রহিমা রব্বি তবে আমার রব যার প্রতি রহম করেন দয়া করেন একমাত্র সেই ব্যক্তি কেবল এর থেকে মুক্ত থাকতে পারে ইন্না রব্বি গফুর রহিম নিশ্চয় আমার রব বড় দয়ালু এবং বড় ক্ষমাসীন ইউসুফ আলাহিসাল্লামের নির্দোষতা যখন প্রমাণিত হল তিনি নিষ্কলুষ তিনি সম্পূর্ণ দোষমুক্ত এবারে বাদশাহ বলল কাল আল মালিক বিহি আস্তাখলিসহু লিনাফসি বাদশাহ বলল একে নিয়ে আসো এতুনি বিহি আমার কাছে তাকে নিয়ে আসো আস্তাক নাফসি আমি তাকে একেবারে নিজের একান্ত সচিব একান্ত ব্যক্তিগত তাকে আমি আপন করে নিব ফালাম্মা কাল্লামাহু এবার ইসুফ আসলেন কারণ এখন আর তার মাথায় কোনো কালো দাগ নেই তিনি সম্পূর্ণভাবে নিষ্পাপটা প্রমাণিত হয়েছে এবারে তিনি আসলেন ফালাম্মা কাল্লামাহু আসার পরে বাদশাহ আবার তার মুখ থেকেই নিজের স্বপ্নের ব্যাখ্যা জানার আগ্রহ প্রকাশ করলেন ইসবুল আসসালাম তার শুধু স্বপ্নের ব্যাখ্যাই দেন নাই সে স্বপ্ন কিভাবে দেখেছে সম্পূর্ণ শুরু থেকে সব আগে স্বপ্ন বলে তারপরে ব্যাখ্যা বেশ করলেন এরপরে বাদশাহ বলেন ফালাম্মা কাল্লামাহু কালা ইন্নাকা ইয়াউমা লাদাইনা মাকিনুন আমিন যখন কথাবার্তা হলো বাদশাহ বলেন ইন্নাকা ইয়াউমা আজকে আপনি আমার কাছে লাদাইনা মাকিনুন আমিন একজন স্থায়ী এবং শক্তিশালী এবং আমানতদার ব্যক্তি হিসেবে এখানে থাকবেন সম্মানিত মর্যাদা সম্পন্ন এবং আপনার ক্ষমতা সম্পন্ন হয়ে আপনি এখানে থাকবেন এতে বোঝা যায় যে ইসু আলাহাতামকে এখন কোন আসনে বসানো হচ্ছে আলা খাজাইনিল আরদে ইউসুফ আলাহিসাল্লাম বলেন আমাকে এই ভূখণ্ডের খাজানা অর্থ সম্পদ এবং খাদ্য সবকিছু দায়িত্ব আমার হাতে অর্পণ করে দেন একজন লোক জেলখানার থেকে আসলো আর কিছু কথাবার্তা হলো আর বললো আমাকে জেলখানার আমাকে দায়িত্ব দিয়ে দেন আর উনি দায়িত্ব দিয়ে দিবেন বিষয়টা এ পর্যন্তই শেষ নয় মূলত ইসুফ আলাইসালামের আগের যতগুলো ঘটনা তিনি জেলখানায় গেলেন তারপরেও তিনি আট নয় বছর জেলে থাকার পরেও তিনি বের হন নাই যতক্ষণ পর্যন্ত তার নির্দোষতা প্রমাণিত না হয়েছে এরপরে তার সাথে যখন বাদশার কথা হলো তার ব্যক্তিগত যোগ্যতা অভিজ্ঞতা এবং পুরা মিশরে তার যে সুনাম ছড়িয়েছিল তাতে তিনি এমন একটা অবস্থানে ছিলেন যে অবস্থান থেকে তিনি বলতে পারেন যে এখন আমাকে দায়িত্ব দেন এবং এটা বাস্তব যখন কোন এলাকায় আপনি দেখবেন যে আপনার চেয়ে আর যোগ্যতা সম্পন্ন কেউ লোক নাই অনেক সময় হারানো জিনিস পাওয়া যায় তো হারানো জিনিস কি করবেন আপনি ধরবেন কি ধরবেন না আপনি যদি মনে করেন যে আমি যদি এটা তুলে নেই তাহলে আমি প্রচার করব আসল মালিকের পাওয়ার সম্ভাবনা আছে তাহলে তুলে নেওয়া অজিব তুলে নেওয়া কি একটা মোবাইল ফোন পাইলেন এক জায়গায় আপনি কি করবেন আপনি ফোনটা নিয়ে মালিককে ফোন করলে সহজে কি করবেন তাকে পাওয়া যায় ওর কল ধরে একজনকে ফোন করে দিলে আবার এই নাম্বারটা কার এই ফোনটা কার তো সে বলবে এটা অমুকের ফোন আপনি পৌঁছাতে পারেন আপনি না নিলে পরে দেখা যাবে আর একজনে নিবে সে আর মালিককে পৌঁছাবে না এই ক্ষেত্রে হারানো জিনিসটা নেওয়া কি অজিব তুলে নেওয়া যাবে আর যদি মনে মনে এরকম থাকে যে আমি নিলে আমারও লোভ আসবে তাহলে ধরা হারাম ধরা কি হারাম তাহলে আপনি ফেলে দেন যে মনে চায় সে নিনবে আপনি গুণাগার হবেন না ইউসুফ আলাহিসাম যখন দেখলেন যে মিশরের এই অবস্থা সামনে আছে আর আমার চেয়ে কোনো যোগ্যতা সম্পন্ন লোক এই দেশে আর নেই তখনই তিনি আবেদন করলেন এই জালনি আলা খাজা ইনিল আরদে আমাকে এই ভূখণ্ডের সমস্ত কর্তৃত্ব আমার হাতে তুলে দেন খাজায়ন বলতে খালি এই না খাদ্যমন্ত্রী এখানে ভুল মনে করো অনেকে খাদ্যমন্ত্রী অথবা কোনো একটা সাধারণ কি আছে অর্থমন্ত্রী অথবা একটা খাদ্য গুদামের হেফাজতকারী এই গুদাম হেফাজতকারী সমস্ত না কারণ সামনে আসতেছে মাক্কান্না সামনে আসতেছে ইন্নি হাফিজ না আমি আমি আলিম আমি হেফাজত করার যোগ্যতা আমার আছে আমার জ্ঞানও আছে দুইটা যোগ্যতাই লাগে একটা আমানতদার আমানতদারের দরকার আছে তোমার খেয়ানত করবে স্বজন প্রীতি করবে আর হাফিজ মানে হেফাজত করার যোগ্যতা আমার আছে এরপরে আল্লাহ তারা বলছেন এই আয়াত থেকেই বোঝা যাবে যে তিনি শুধুমাত্র একজন খাদ্যমন্ত্রী অনেকে এটা দিয়ে দলিল পেশ করে কুফুরি রাষ্ট্রের অধীনে চাকরি করা যায় কারণ ইসুফ আলাহিসাল্লাম এই যে চাকরি নিলেন কারণ আগেই ইসবুল আসসালাম জেলখানার থেকে যেই লোকটা দাওয়াত দিলেন আর বাবু মুতাফারিকুনা খৈরুন আমি কাহার বহু রবার বহু ইলা এগুলো ভালো না আল্লাহ ভালো সেই লোকটা জেলখানা থেকে বের হয়ে তারপরে ওই কুফুরি শাসনের অধীনে একটা চাকরি নেবেন এই জন্য এখানে বুঝতে হবে এটা ভুল তর্জমা অনেকে করে যে উনি একটা খাদ্যমন্ত্রী হয়েছিলেন মা ও শুধুমাত্র খাদ্যের উপরে নিয়ন্ত্রক হিসাবে তাকে নিয়েছিলেন না এখানে পরে আর দেখেন পরিষ্কার বলা আছে আল্লাহ বলছেন আলিকা মাক্কান্না এমনি ভাবে আমি ইউসুফকে জমিনের ভূখণ্ডের উপরে আমি তার কর্তৃত্ব দান করেছি করতে মাক্কান্না ক্ষমতা এবং কর্তৃত্ব দান করেছি তিনি যেখানে ইচ্ছা সেখানে অবস্থান করতে পারেন তাহলে বোঝা গেল পূর্ণ ক্ষমতা পূর্ণ নিয়ন্ত্রণ তার হাতে ছিল নসিবুর রহমাতিন আমান্না শাহু কাজে অনেকে আবার বলে যে আমরা এই কুফারদের সঙ্গে আতাত করে একটু কি করতে পারি কুফুরি মতবাদে ঢুকি তারপরে ইসলাম কায়েম করবো আস্তে আস্তে গিয়ে এজন্য পরিষ্কার কথা বলতে গেলে দেখবেন আপনি কাউকে খুশি করতে পারবেন না সত্য কথা বলতে গেলে এতক্ষণ যাদের ব্যাপারে বললাম তাবিজ কবজ আর পীর মুরিদি এরা আমার বিরুদ্ধে চলে যাবে এখন যে আসলে সত্য কথা বলে আরেকটা যে এই যে ইসলাম কায়েমের জন্য এই দেশের যত লোকেরা গণতন্ত্রের উপায়ে ভোটের মাধ্যমে ইসলাম কায়েম করতে চায় আমি পরিষ্কার বলি তারা একটা কুফুরি মতবাদের মাধ্যমে ইসলাম কায়েম করতে চায় গণতন্ত্র ইসলামের কোন মতবাদ না কুফুরি মতবাদ গণতন্ত্রের মূল বক্তব্যই হচ্ছে জনগণ সমস্ত ক্ষমতার উৎস মানে জনগণ ছাড়া কোন আল্লাহ নাই আর ইসলামের মূল বক্তব্য হচ্ছে লাইল্লাহ আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নাই গণতন্ত্রের মূল বক্তব্য হচ্ছে of the people by the people for the people আর ইসলামের মূল বক্তব্য হচ্ছে of the Allah by the ওয়াহি ফর দ্য পিপল আল্লাহর পক্ষ থেকে আইন আসবে মানুষের আইন করার ক্ষমতাই নাই হ্যাঁ আইন করতে পারে কারেন্টের বিল কি হবে মোবাইলের বিল কি হবে এই সব আইন যা কোরআনে নাই এগুলো তৈরি করতে পারে যেই সমস্ত আইন কোরআন দেওয়া আছে দেশ চালাবার জন্য মানুষের নিরাপত্তার জন্য চোরের হাত কাটার বিধান মানের নিরাপত্তার জন্য খুনের বদলায় খুন এটা কোরআনের বিধান এরকম জেনা মদ বিবিচার এই সমস্ত যে বিচার আচার আছে এই সমস্ত বিধান দিয়েছেন কে এইগুলো মানুষের তৈরি করার ক্ষমতাই নাই তাহলে গণতন্ত্র বলে আইন তৈরি করার অধিকার জনগণের আর ইসলাম বলে আইন তৈরি করার উৎসকে ক্ষমতাকার আল্লাহর এখানেই পার্থক্য আইন আসবে ওহির মাধ্যমে এরা বলে আইন আসবে জনগণের মাধ্যমে এমপিরা তৈরি করবে এমনি ভাবে আল্লাহ সুবাহ মানুষদেরকে এক সুতায় গাঁথতে চান ইসলাম বলে সমস্ত মানুষকে এক লাইনে নিয়ে আসো গণতন্ত্র বলে দলে বিভক্ত করো একটা প্রধান দল বিরোধী দল আরেকটা কি সরকারি দল এরপরে আরো ছোট ছোট অনেক বিরোধী দল থাকবে এই দলাদলি সৃষ্টি করার কাজ হলো গণতন্ত্রের ইসলাম বলে কোন দল নাই দল হবে আল্লাহ একটা দল কয়টা দল হবে এইভাবে গণতন্ত্র আর ইসলামের সাথে সাংঘর্ষিক গণতন্ত্র একটা ধর্ম এই ধর্মের এই ধর্মের রাজনৈতিক স্লোগান হচ্ছে গণতন্ত্র আর সামাজিক স্লোগান হচ্ছে মানবাধিকার অর্থনৈতিক স্লোগান হল সুদ যে ব্যক্তি এই তিনটার একটায় জড়াবে যে গণতন্ত্রে জড়াবে কয়েকদিন পর সে আমেরিকার মানবাধিকারের কথাও বলবে এরপরে সুদে ঢুকবে কারণ এই তিনটা হচ্ছে ওই ধর্মের মূল বক্তব্য গণতন্ত্র মানবাধিকার এবং সুদ ঠিক এই ধর্মে যারা ঢুকবে এটাই করবে ইউসুফ আলাই হেসালাম একজন নবী তিনি আল্লাহর দিনের দাওয়াত দিলেন জেলখানায় বসে